এক আল্লাহ বিনে কার কোথায় জীবন আমার চলবে না এক আল্লাহ বিনে কার কোথায় জীবন আমার চলবে না এক আল্লাহ বিনে কার কোথায় জীবন আমার চলবে না মুরতাদের রাজে যায় বলু উল্টো পাল্টা পথে চলু মুরতাদের যে যায় বলু উল্টো পাল্টা পথে চলু মুরতাদের যে যায় বলু উল্টো পাল্টা পথে চলু রসুলের পথ ছেড়ে এক পাও যে নড়ব না আল্লাহ বিনে কার কোথায় জীবন আমার চলবে না এক আল্লাহ বিনে কার কোথায় জীবন আমার চলবে না প্রয়োজনে জীবন দেব বন্দিশালায় পড়ে রব প্রয়োজনে জীবন দেব বন্দিশালায় পড়ে রব তবুও তাদের ভ্রান্ত কথায় তবুও তাদের ভ্রান্ত কথায় ইমান আমার টলবে না আল্লাহ বিনে কার কথায় জীবন আমার চলবে না এক আল্লাহ বিনে কার কথায় জীবন আমার চলবে না মুরতাদের যে যাই বলু উল্টো পাল্টা পথে চলু মুরতাদের যে যায় বলু উল্টো পাল্টা পথে চলু মুরতাদের যে যাই বলু উল্টো পাল্টা পথে চলু রসুলের পথ ছেড়ে এক পাও যে নড়বো না আল্লাহ বিনে কার কথায় জীবন আমার চলবে না এক আল্লাহ বিনে কার কথায় জীবন আমার চলবে না চিনেছি আজ আমি আমার আছে নন্তর জামি চিনেছি আজ আমি আমার আছে অন্তর জামি রসুল নামের পথ পেয়েছি রসুল নামের পথ পেয়েছি এ পথ থেকে সর্বনা না আল্লাহ বিনে কার কোথায় জীবন আমার চলবে না এক আল্লাহ বিনে কার কোথায় জীবন আমার চলবে না মুরতাদের আজে যাই বলু উল্টো পাল্টা পথে চলু মুরতাদের আজে যাই বলু উল্টো পাল্টা পথে চলু মুরতাদের যে যায় বলু উল্টো পাল্টা পথে চলু রসুলেরই পথ ছেড়ে এক পাও যে নড়ব না আল্লাহ বিনে কার কোথায় জীবন আমার চলবে না এক আল্লাহ বিনে কার কথায় জীবন আমার চলবে না এক আল্লাহ বিনে কার কথায় জীবন আমার চলবে না এক আল্লাহ বিনে কার কথায় জীবন আমার চলবে না